প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো সলাতুল ভীতির কত রাকাত এই প্রশ্নটি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে অনেক ভাই বোনেরা জানতে চান যে সলাতুল ভীতির কয় রাকাত সম্মানিত ভাই ও বোনেরা সলাতুল ভীতির একটি গুরুত্বপূর্ণ সলাত রসুল্লাহ সাল্লা সাল্লাম সফরে থাকলেও সলাতুল ভীতির পরিত্যাগ করতেন না সলাতুল বিতির ছাড়তেন না নবী সাল্লাহ সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত এবং সলাতুল বিতির এই দুইটি কখনো ছাড়তেন না সফর অবস্থায়ও এগুলো আদায় করতেন আর সলাতুল বিতিরটা মূলত কেয়ামুল লাইলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কেয়ামুল লাইলের একটি অংশ হলো শেষ অংশটি হলো সলাতুল বিতির তো সলাতুল বিতিরের রাকাত সম্পর্কে আমরা সহি হাদিস সমূহে যে বর্ণনা পাই তাতে দেখা যায় যে সলাতুল বিতিরের সর্বনিম্ন পরিমাণ এক রাকাত আর সর্বোচ্চ পরিমাণ আমরা এগারো রাকাত পাই এই ব্যাপারে অসংখ্য সহি হাদিস রয়েছে আমরা এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত প্রত্যেকটির ব্যাপারে আমরা একটি একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এই হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ভীতির এক রাকাত থেকে শুরু করে এগারো রাকাত পর্যন্ত আদায় করা যায় সোনানে আবুদাউদের এক হাজার চারশত বাইশ নম্বর হাদিস সোনান আন্নাসাইর এক হাজার সাতশত বারো নম্বর হাদিস এই নম্বরগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাক্তাবা আর শামেলার নাম্বার অনেকে অনেক ভাই আবার দেখা যাবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ বা অন্যান্য অনুবাদ গ্রন্থে এই নাম্বার খুঁজে পাবেন না তখন বলতে পারেন যে যে নাম্বার তো ঠিক নাই নাম্বার খুঁজে পাইনি এজন্য আমরা এখানে যে নাম্বারগুলো বলবো এই নাম্বারগুলো হলো মাক্তাবাই শামেলার নাম্বার এই হাদিসে রাসোল্লা সাল্লাম বলেন মান আহাব্বা আইয়ুতিরা বিবাহিদাতিন ফালিয়া ফাল যে ব্যক্তি এটি পছন্দ করে এটি চায় যে এক রাকাত ভীতির আদায় করবে ফালিয়া ফাল সে যেন এক রাকাতেই আদায় করে অর্থাৎ এই হাদিসে নবী সাল্লা ইসলাম ভীতির এক রাকাতের কথা বর্ণনা করেছেন সুনানা আবুদাউদের এক হাজার চারশত বাইশ নম্বর হাদিস এবং সুনান আন্নাসাইর এক হাজার সাতশত বারো নম্বর হাদিস এখানে নবী ইসলাম এই হাদিসে তিন রাকাতের বিষয়ে নবী সাল্লা ইসলাম নির্দেশনা দিয়েছেন ওয়ামান আহাব্বা আইয়ুতেরা বিসালাসেন ফালিয়া ফাল কেউ যদি তিন রাকাত সলাতুল বিতির আদায় করতে পছন্দ করে সে যেন তিন রাকাতেই আদায় করে তবে তিন রাকাত বিতির যখন আদায় করা হবে তখন এটি দুটি পদ্ধতিতে আদায় করা যাবে একটি হলো এক বৈঠকের মাধ্যমে এক সালামের মাধ্যমে আরেকটি হলো দুই সালাম বা দুই বৈঠকের মাধ্যমে এই দুটি পদ্ধতির অসংখ্য হাদিস রয়েছে আমরা দুই পদ্ধতির ব্যাপারে আমরা দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইমাম তহাবি রাহমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন এই হাদিসটি নিয়ে এসেছেন যে আন্না অমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তালু আওতারা বিসালাস রাকাতিন যে অমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তালানহু সবসময় তিনি সলাতুল বিতির তিন রেখাত আদায় করতেন লাম ইউসাল্লেম ইল্লাফি হিন্দা তিনি তৃতীয় রাকাত ছাড়া আর সালাম ফিরাইতেন না অর্থাৎ ওমর ইবনে খাত্তাব এক সালামে এই তিন রাকাত বিতির আদায় করতেন এটি বোঝা যায় যে নবী সাল্লা ইসলাম থেকেই তিনি শিখেছেন এটি কারণ সাহাবাই কেনামের আমল নবী সাল্লাহ ইসলাম থেকে সরাসরি শিখে নেওয়া তাহলে তিন রাকাত বিতির আদায় করলে এটি এক বৈঠকে এবং এক সালামে আদায় করা যাবে আরেকটি পদ্ধতি রয়েছে সহিয়াল বখারির নয়শত একানব্বই নম্বর হাদিস আন্না আবদাল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালহুমা কানা ইউসাল্লেম বাইনের রাকাতে ওয়ার রাকাতাইনে ফিল ভিতির হাত্তা ইয়ামুরাবিবা জাতিহি যে আবদুল্লাহ ইবনে ওমর রদিল্লাহ তালহুমা তিনি ভিতির তিন রেখাত আদায় করতেন কিন্তু দুই রাকাতের পরে দুই রাকাত এবং এক রাকাতের মাঝখানে তিনি সালাম ফিরাইতেন এবং সালাম ফিরাই মাঝখানে তিনি কথাও বলতেন তিনি কোনো বিষয়ে সাহাবেদেরকে তাবেইনদেরকে নির্দেশও দিতেন নির্দেশ দিয়ে আবার আর রাকাত আদায় করতেন তো এই হাদিস সমূহ থেকে বোঝা যায় যে সলাতুল ভিতির দুই রেখাত আদায় করে সালাম ফিরিয়ে আবার এক রাকাত আদায় করলে এই এইভাবেও তিন রেখাত আদায় করা যায় আবার দুই রেখাতের পরে না বসে একটানা এক বৈঠকে এক সালামে তিন রেখাত আদায় করা যায় দুটি পদ্ধতি সহি এরপরে আমরা আসি পাঁচ রাকাতের হাদিস আবু আবুদাউদের এক হাজার ছয়শত বাইশ নম্বর হাদিস সুনানা আন্নাসাইর সতেরোশো বারো নম্বর হাদিস নবী সালাম বলেন পামান আহাব্বা ইউতেরা বেখামসেন ফালিয়া পাল যে ব্যক্তি সলাতুল বিতির পাঁচ রাকাত আদায় করতে চায় সে যেন পাঁচ রাকাতে আদায় করে তাহলে এই হাদিসে আমরা বিতিরের রাকাত সংখ্যা পেলাম পাঁচ রাকাত এরপরে আসি আমরা সাত রাকাতের হাদিস মুসনাদ ইমাম আহমদের ছাব্বিশ হাজার চারশত ছিয়াশি নম্বর হাদিস সুনান আন্নাসাইর এক হাজার সাতশত পনেরো নম্বর হাদিস কান রসুল্লাহ সাল্লা ইউ তিরু বিসাবেন ওয়াহামসিন রসুল্লাহ সাল্লা ইসলাম কখনো বিতির সাত রাকাত আদায় করতেন কখনো পাঁচ রাকাত আদায় করতেন লা ইয়ফসিল বাইনা হুন্না বিসালামিন ওয়ালা কালামিন তবে এই পাঁচ রাকাত এবং সাত রাকাতের মাঝখানে নবী সালাম কোনো সালামও ফিরাইতেন না কোনো কথাও বলতেন না অর্থাৎ নবী সাল্লাম পাঁচ রাকাত আদায় করলেও একটা না আদায় করতেন এবং যদি পাঁচ রাকাত আদায় করতেন তাও একটা না আদায় করতেন মাঝখানে সালামও ফিরাইতেন না কথাও বলতেন না তাহলে এই হাদিসে আমরা সাত রাকাতের ভিতির নবী সালাম আদায় করতেন এই দলিলও আমরা পাই এরপর আসে আমরা নয় রাকাতের দলিল সহি মুসলিমের সাত শত ছয়চল্লিশ নম্বর হাদিস ওয়াকানা ইউসাল্লি তেসা রাকাতিন নবী সাল্লাহ ইসলাম নয় রাকাত

এখানে আমরা নয় রাকাত বিতিরের দলিল পাই এগারো রাকাত বিতিরের দলিল পাই সহি মুসলিমের সাতশত ছত্রিশ নম্বর হাদিস সুনানা আবুদাউদের তেরোশো ছত্রিশ নম্বর হাদিস কানান নবী সাল্লা ইসলাম ইউসল্লি মা বাইনা আইয়া ফুরুকা মিন সলাতিল আশা ইলাল ফজর এহদা আশারা রাকা যে আশারা দিলতলানা বলেন যে নবী সাল্লা ইসলাম সলাতুল এশার পথ থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মাঝখানে এগারো রাকাত সলাত আদায় করতেন ইউসাল্লেমো ফি করলে এসনাফাইনে প্রত্যেক দুই রেখা পর পর নবিসাম সালাম ফিরাইতেন ওয়াইউতিরু বিবাহিদাতেন আর সর্বশেষ এক রাকাত দিয়ে তিনি ভীতির আদায় করতেন তো এখানে টোটাল নবিসামের সলাত এগারো রাকাত এই এগারো রাকাতকে মহাদ্দেসিন ইকরাম ভীতির বলেছেন এই দৃষ্টিতে যে মহাদ্দেসিন ইকরামদের পরিভাষায় ভীতির এবং কেয়ামুল্লাইল একই সলাৎ অর্থাৎ কেয়ামুল্লাইলের এই আরেক নাম হলো সলাতুল ভিতির অর্থাৎ কেয়ামুল্লাইল এসার পর থেকে ফজর পর্যন্ত যতগুলো সলাত আদায় করা হবে ঘুমের আগে হোক ঘুমের পরে হোক যে কোনো সময় আদায় করা হবে সবগুলো কেয়ামুল্লাইল বা সলাতুল্লাইল আর সলাতুল্লাইলের শেষ অংশটা হবে এক রাকাত বেজট অর্থাৎ ভিতির মানে সলাতুল্লাইল কেয়ামুল্লাইল এই জন্য এখানে পুরা এগারো রাকাতকেই ভিতিরের অন্তর্ভুক্ত করা হয়েছে এই হাদিসে সম্মানিত বা ইউবনেরা এই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে তো সর্বশেষ কথা হলো যে আমরা সলাতুল ভিতরের রাকাত সংখ্যা এক থেকে শুরু করে এগারো রাকাত পর্যন্ত আমরা যে কোনো একটা সংখ্যা আমরা আদায় করতে পারি প্রত্যেকের অবস্থা অনুযায়ী যার যত বেশি সময় পাই তিনি তত বেশি আদায় করার চেষ্টা করব আর এখানে আমরা দুটি পদ্ধতি পাই যে এক সালাম এবং দুই সালাম তো দুই সালামের মাধ্যমে আদায় করা যায় আবার এক সালামের মাধ্যমে আদায় করা যায় তবে মাঝখানে যদি আমরা বসি তাহলে সালাম ফিরেই ফেলবো আর পরবর্তীতে এক রেখাত আদায় করব। আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সলাদটি সলাতুল বিতিরটি সঠিকভাবে নবিসাল সালামের সুন্নার আলোকে আদায় করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু